দিন ইসলামের বিজয় সূচনা হয়েছে যে দল নিয়া সর সিনার পীর সালাম দিলেন তাদের পাশে গিয়া দিন ইসলামের বিজয় সূচনা হয়েছে যে দল নিয়া সর সিনার পীর সালাম দিলেন তাদের পাশে গিয়া তাহার সাথী তিনশো তেরো করে হজের কার্য সমাধান তাহার সাথী তিনশো তেরো করে হজের কার্য সমাধান আহলান সাহলান তাদের আহলান সাহলান আহলান সাহলান তাদের আহলান সাহলান ধন্য হলো এই মাহিনায় বদরি কাফেলা রজা হতে ডাক দিয়েছেন মাদিনাওয়ালা ধন্য হলো এই মাহিনায় বদরি কাফেলা রজা হতে ডাক দিয়েছেন মাদিনাওয়ালা হাজি ভাইরা সবাই হলো হাজি ভাইরা সবাই হলো আল্লাহ তালার মেহমান আহলান সাহলান তাদের আহলান সাহলান আহলান সাহলান তাদের আহলান সাহলান দিন ইসলামের বিজয় সূচনা হয়েছে যে দল নিয়া সার সিনার পীর সালাম দিলেন তাদের পাশে গিয়া তাহার সাথী তিনশো তেরো করে হজের কার্য সমাধান তাহার সাথী তিনশো তেরো করে হজের কার্য সমাধান আহলান সাহলান তাদের আহলান সাহলান আহলান সাহলান তাদের আহলান সাহলান মাসব্যাপী এ সফর শেষে ফিরে নে বাংলায় মুরিদানের সালাম দিয়ে নবীর রোজায় মাসব্যাপী এ সফর শেষে ফিরে নে বাংলায় মুরিদানের সালাম দিয়ে নবীর রোজায় পুলকিত সব ভক্ত মুরিদ পুলকিত সব ভক্ত মুরি খুশি সবার প্রাণ আহলান সাহলান তাদের আহলান সাহলান আহলান সাহলান তাদের আহলান সাহলান দিন ইসলামের বিজয় সূচনা হয়েছে যে দল নিয়া সর সিনার পীর সালাম দিলেন তাদের পাশে গিয়া তিন ইসলামের বিজয় সূচনা হয়েছে যে দল নিয়া সার সিনার পীর সালাম দিলেন তাদের পাশে গিয়া তাহার সাথী তিনশো তেরো করে হজের কার্য সমাধান তাহার সাথী তিনশো তেরো করে হজের কার্য সমাধান আহলান সাহলান তাদের আহলান সাহলান আহলান সাহলান তাদের আহলান সাহলান আহলান সাহলান তাদের আহলান সাহলান আহলান সাহলান তাদের আহলান সাহলান